বৈশাখ এলে পরো তুমি আলতা নতুন শাড়ি মনে হয় যেন বউখানা আজ যাচ্ছে শ্বশুর বাড়ি বৈশাখ এলে পরো তুমি আলতা নতুন শাড়ি মনে হয় যেন বউখানা আজ যাচ্ছে শ্বশুর বাড়ি বৈশাখ খেলে পরো তুমি আলতা নতুন শাড়ি মনে হয় যেন বউখানা আজ যাচ্ছে শ্বশুর বাড়ি পরদিন আবার পরো তুমি ছোট্ট খাট্ট ড্রেস একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ বৈশাখ এলে পরো তুমি আলতা নতুন শাড়ি মনে হয় যেন বউখানা আজ যাচ্ছে শ্বশুর বাড়ি বৈশাখ এলে পরো তুমি আলতা নতুন শাড়ি মনে হয় যেন বউখানা আজ যাচ্ছে শ্বশুর বাড়ি পরদিন আবার পরো তুমি ছোট্ট খাট্ট রে একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ সকাল বেলায় পান্তাকে মেলায় তোমার যাওয়া সেখানে গিয়ে বাংলা গানে হিন্দি নাচটা দেওয়া সকাল বেলায় পান্তাকে মেলায় তোমার যাওয়া সেখানে গিয়ে বাংলা গানে হিন্দি নাচটা দেওয়া সকাল বেলায় পান্তাকে মেলায় তোমার যাওয়া সেখানে গিয়ে বাংলা গানে হিন্দি নাচটা দেওয়া আবার বাংলা গানে বাউল নাচে দেখে বলো বেশ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ অনেকে আবার কে তাদের ওই না মুখে বিকেলে আবার মুছে ফেলে হিন্দি ফিল্ম দেখে অনেকে আবার আলপনাকে তাদের ওই না মুখে বিকেলে আবার মুছে ফেলে হিন্দি ফিল্ম দেখে অনেকে আবার আলপনাকে তাদের ওই না মুখে বিকেলে আবার মুছে ফেলে হিন্দি ফিল্ম দেখে নিজেদের সব ভুলে ধরে ভিনদেশিদের বেশ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিন তুমি বাঙালি সাজো এমন কেন হয় ইংলিশ মানতে কি পারো বাংলাতে সংশয় একদিন তুমি বাঙালি সাজো এমন কেন হয় ইংলিশ মানতে কি পারো বাংলাতে সংশয় একদিন তুমি বাঙালি সাজো এমন কেন হয় ইংলিশ মানতে কি পারো বাংলাতে সংশয় এসব করে গুল্লাই গেছে আজকে মুদের দেশ একদিনে কি বাঙালি তোমার বৈশাখ শেষ একদিন কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিন কি বাঙালি তোমার বৈশাখটা শেষ বৈশাখ খেলে পড়ো তুমি আলতা নতুন শাড়ি মনে হয় যেন বউখানা আজ যাচ্ছে শ্বশুর বাড়ি বৈশাখ খেলে পড়ো তুমি আলতা নতুন শাড়ি মনে হয় যেন বউখানা আজ যাচ্ছে শ্বশুর বাড়ি পরদিন আবার পড়ো তুমি ছোট্ট খাট্ট ড্রে একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ একদিনে কি বাঙালি তোমার বৈশাখটা শেষ প্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ শুনছিলেন হাবিবি শিল্পী গোষ্ঠীর প্রথম পরিবেশনা ইয়ার